ছিলাম চিটাগাংয়ের সাতকানিয়া থানার পাশেই এক মসজিদে বাদে জোহর কিছু আলোচনা সভা হল সেখানেও হাঁটি হাঁটি পা পা করে আহলাদিস আন্দোলন এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ সন্ধ্যায় ছিল আমাদের প্রোগ্রাম পতেঙ্গা বাইতুর রহমান জামে মসজিদে নির্মাণ কাজ চলছে উপচে পড়া আগন্তক মেহমান বিভিন্ন মজলুম দিনী ভাই সবাই এসেছেন নিয়ামত যার আছে সে নিয়ামত বোঝে না যার নাই সে জানে আমার এক বন্ধু ইটালিতে থাকেন আগে থাকতেন মদিনায় জিজ্ঞেস করলাম কেমন আছেন খুব শান্তিতে আছি ইটালি থেকে এখন বাড়িঘর বেছে আবার চলে গেছে লন্ডনে খুব শান্তিতে আছি টাকার অভাব নাই নিজের বাড়ি গাড়ি সব আছে কিন্তু আজান শুনি না যে বহুদিন হলো আজান কানে আসে না এমন এলাকা যে এলাকায় মসজিদ নেই অনেক দূরে গিয়ে সালাত আদায় করতে আপনি যে আজান শুনছেন এই নিয়ামত টের তো পান না কখন টের পাবেন যখন আজান না শুনতে পাবেন তখন বেচারা বলতে বলতে কেঁদে ফেলে দিলেন আর বললেন মদিনার মসজিদের নববীর আজান শুনে আমার ঘুম ভাঙত আমি অনেক টাকা পেয়েছি কিন্তু আমার কিছু নাই কি হবে টাকা দিয়ে আজানের যে তৃপ্তি সে তৃপ্তি তো তার মধ্যে নেই একই সঙ্গে আজান শুনে মসজিদের নববীতে জ্যোতির সালাতে সামিল হওয়া এটা একটা ব্যাপার ছিল আমাদের যাই হোক এসব কিসা কাহিনী বলিয়া শুনে লাভ নেই সংক্ষিপ্ত কথলের মধ্যে কিছু শিক্ষণীয় আছে আপনি আমেরিকায় যাওয়ার জন্য পাগল পড়া হয়েছে কিন্তু ওখানে গিয়ে আজান শুনতে পাবেন না ইচ্ছা করলে আজান শোনা যাবেন এই আজান শুনে যে ঘুম ভাঙে এটা যে কত বড় নিয়ামত এ নিয়ামত সেই লোক বোঝে যে লোক আজান শুনতে পাচ্ছে না আমাকে জিজ্ঞেস করছে কবে থেকে শুরু হবে সিয়াম যাই হোক আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে দিনী ভাইদের ঐকান্তিক সহযোগিতায় আমরা সহি আকিদার সহি মসজিদে সহি তরিকায় সালাত আদায় সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি উম্মতের প্রতি এতটাই যত্নবান ছিলেন উম্মতের মুখ দিয়ে কোনো সময় একটা সিরিকিপূর্ণ কথা বের হলে সাথে সাথেই সংশোধন করে দিতেন একজন সাহাবি বললেন আল্লাহ যা চান আর আপনি যা চান আল্লাহ এবং রসুল আল্লাহ এবং রসুল যা চায় তাই হবে তো রসুলাম বলেন জানতানি লিল্লাহ নিদ্দান তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছো কি বলতে হবে বলো যে আল্লাহ যা চান তাই হবে তারপরে আপনার ইচ্ছা মানে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত তারপরে মাশা আল্লাহ সুম্মা তা সুম্মা তারপরে আল্লাহ যা চান সেটাই চূড়ান্ত তারপরে আপনার ইচ্ছা আপনারও ইচ্ছা থাকা লাগবে আপনার ইচ্ছা না থাকলে হবে না কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি তারপরে আপনাদের দোয়া তারপরে শব্দটা যোগ করতে হবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে একসাথে মিলায় দিলে এটা সিরিকিপূর্ণ শব্দ হয়ে গেল রসুল মানা করে দিবে যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর প্রতি তার উম্মতকে হাতে ধরে ধরে সব কথা শিখিয়ে গেছে একজন ইহুদি বলছিলেন যে তোমাদের নবী এবার কেমন এত বড় নবী পেশাব করতে হয় কিভাবে এস্তেজা করতে কিভাবে ছোটখাটো কথা এত বড় নবী বলে কেন সম্ভবত আবু মুসা শাহরি রাজি আল্লাহ তালানু তিনি বলেন আমাদের নবী হলেন আমাদের পিতার মতো পিতা যেমন হাতে ধরে ধরে বাচ্চাকে সবকিছু শিখায় এইভাবে খাও এইভাবে মাখাও এটা এইভাবে রাখো এইভাবে যেমন হাতে ধরে ধরে শিখায় আমাদের নবী আমাদেরকে এগুলি সব শিখিয়ে দিয়েছে প্রস্রাব পায়খানা উজু ইস্তেঞ্জা এগুলিও শিখিয়ে দিয়েছে এই আমরা বলি যে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা এখানে শৈলতা নীতি পৈলতা নীতি বাথরুম নীতি রাজনীতি সমাজনীতি অর্থনীতি হ্যাঁ সব নীতি আছে বন্দি নীতি সন্ধি নীতি কোন নীতির অভাব এখানে নেই বাথরুম নীতিও আছে সলতা নীতি পলতা নীতিও আছে রাতে বাতি নিভিয়ে দিয়ে ঘুমাবে এটা নবী বলে গেছে দরজাটা লাগিয়ে ঘুমাও এটা নবী সালাম বলে গেছে পাত্রগুলির মুখ বেঁধে রাখো এটা নবী বলে গেছে তোমাদের প্লেটগুলি উপর করে রাখো এটা নবী বলে গেছে সব বলে গেছে কোনটা বাদ রেখে যাননি এই জন্য ইসলাম কমপ্লিট ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ যাই হোক গত জুমায় আমরা খুদ্া শুনেছিলাম তাওয়াসুল ওয়াসিলার গ্রহণ করা নেক আমলের বিনিময়ে নেক আমলের বিনিময়ে ওসিলা গ্রহণ করা আজকের জুমায় ওসিলা গ্রহণ করা আল্লাহর নাম ও গুণাবলীর বিনিময়ে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে ওসিলা গ্রহণ করা আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها আল্লাহর জন্য রয়েছে উত্তম উত্তম নাম আর সেই নাম ধরেই আল্লাহকে ডাকো আল্লাহর উত্তম নাম আছে সেই উত্তম নাম ধরে আল্লাহকে ডাকো আল্লাহর নিরানব্বই নাম আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়ালিল্লাহি ইসমান মান আহসাহা জান্না আল্লাহর নিরানব্বই নাম আছে সেই নামগুলি যে গণনা করবে মুখস্থ করবে এবং এই নাম ধরে সে আল্লাহকে ডাকবে দাখালাল জান্নাত সে জান্নাতে যাবে আল্লাহর নিরানব্বই নাম নিরানব্বই নামের বাইরেও আরো নাম আছে বা থাকতে পারে সে বিষয় নিয়ে পরে আলোচনা আসছে নিরানব্বই নামের কথা আগে বলি নিরানব্বই নাম মুখস্থ করে সেই নাম ধরে যদি ডাকে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহর নিরানব্বই নাম তার মধ্যে একটা হল খোদা নাকি একটা মালিক আর একটা মালিক আর একটা মওলা মওলা আছে না মওলা মালিক খোদা এটি বানাইছে মানুষ আল্লাহর নাম আল্লাহ রেখেছেন ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া কিমিস সালাতা লিযিকরি আমি নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري আল্লাহর নাম এগুলি রাখলো কারা খোদা নাম রাখলো কোন বেহুদা হ্যাঁ মানুষ এটাই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা তারা নিজেরা রেখেছে আর আল্লাহ দেওয়ান আল্লাহ নিজস্ব দেওয়া কোরআন হাদিস দ্বারা দেখলি প্রমাণিত সেগুলি তারা বলতে নারাজ মানুষের নাম যদি মানুষ বিকৃত করে বলে তাহলে মানুষ খেপে যায় খেপে না আপনার নাম যদি বিকৃত করে বলি এক লোকের নাম আব্দুল কাদের তো ওই সমাজের লোকেরা বলে কেদারি এই কেদারি ভাই শোনো আমার দুঃখের কথা কত জুতু ইতর মুখ ভেঙে বাদক আমার বাপ জোড়া খাসি কুরবানি দিয়ে আমার নাম রাখছে আব্দুল কাদের আব্দুল কাদের বলে তুই আমার ডাকবি তার ডাকতে তুই চারিয়ানার পয়সা খরচ হয় তো তুই তাহলে বুধবার হাটে মাসে সাথে দেখা করবি আমি তোর স্যারেনার পয়সা দেব তারপরে হাট করবো আমার বাপ জোড়া খাসি আকিকা দিয়ে আমার নাম রেখেছে আব্দুল কাদের তুই কেদারি বললি কেন ওর দুঃখের কথা শোনার আগে এর মেজাজ গেছে গরম হয়ে কারণ মানুষ বিকৃত নাম পছন্দ করে না যদিও প্রয়োজনে বলা যায় প্রয়োজনে বলা যায় হাদিসের ভাষায় এইভাবে হাদিসের বর্ণনার ক্ষেত্রে বলা আছে সাহাবিদের নাম বা সালাফে সালহীন বা হাদিসের যারা রেজাল শাস্ত্রের বৃন্দ তাদের নাম বলার ক্ষেত্রে পরিচিতির জন্য কাফিফুল বাসার মানে একটু চোখে কম দেখতেন বা অন্ধ অন্ধ হাফেজ অন্ধ সাহাবি এরকম পরিচিতির জন্য বলা যাবে কিন্তু তাকে খাটো বা হেউ তুস্ত করার জন্য বলা যাবে না প্রতিবন্ধী লোকটা প্রতিবন্ধী অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী অথবা ল্যাংরা মানুষ এরকম অনেকে বলে প্রয়োজনে বলা যেতে পারে তাকে খাটো করার জন্য নয় আল্লাহ রব্দুল আলমিনের নাম সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ পাক বলছেন তুমি বলো কলিস্তাফের অকুর রব্বের ফের ওয়ারহাম রাহিমিন আপনি বলুন হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আর আপনি আমার উপরে দয়া করুন নিশ্চয়ই আপনি দয়াশীলদের অন্যতম ওয়ান্ত খায়রুল রাহিমিন আয়াত থেকে একটা জিনিস জানা যাচ্ছে সেটা হলো এই যে দয়াশীল আছে অনেক রাহিমিন বহু বছর আর আল্লাহ হলেন খয়রুর রাহিমিন আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন বিচারকদের বিচারক হলেন আল্লাহ তোমারও বিচার হবে তোমার তোমাকে যারা সহযোগিতা করে উস্কানি দেয় তাদেরও বিচার হবে বিচার একদিন হবেই হবে বিচার থেকে তুমি পার পাবে না আলাই সাল্লাহবি আকামিল হাকিমি নির্দোষ আলেমকে ধরে তুলে নিয়ে তারপরে বলো তুমি নারী ধর্ষণকারী নৌজুবিল্লা মিজা আল্লাহ এদের হেদায়ত করুন আল্লাহ আমি বলছিলাম যে আল্লাহ হলেন বিচারকদের বিচারক আল্লাহ হলেন দয়ালুদের দয়ালু তাহলে দয়ালু লোক দুনিয়াতে আছে দয়ালু শব্দ শুধু আল্লাহর জন্য প্রযোজ্য নয় দয়ালু কোন মানুষের নামেও প্রয়োগ করা যেতে পারে এই আয়াত থেকে তাই বোঝা গেল প্রভু হে আপনি দয়ালুদের দয়ালু চরম দয়ালু পরম দয়ালু সমস্ত দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু হলেন আপনি যার দয়ার কোন সীমা নাই আল্লাহ আকবর এই যে রহমান শব্দ এই যে কত পাওয়ার একজন সাহাবিকে একজন মুনাফেক মারার জন্য হাত পা বেঁধে ফেলেছে তাফসিরে আহসান উত্তফসির আহসান উত্তাফাসির একজন পাকিস্তানের একজন আলেমের উর্দুতে লেখা ওটা বাংলা অনুবাদ হয়েছিল এখন পাওয়া যায় না খুঁজে দেখতে হবে তো ওই তাফসিরের ভিতরে একটা ঘটনা পেয়েছিলাম আমি সেখানে বলছে যে মুনাফেক রসুলের সাহাবিকে হাত পা বেঁধে ফেলেছে খুব সুকৌশলে নিয়ে এক ঘরের মধ্যে আটক করে হাত পা বেঁধে ফেলেছে বিশাল এক পাথর তুলেছে তোকে মেরে শেষ করে ফেলব কেন মারবেন ভাই আমাকে বলছেন নবী তোমাকে ভালোবাসে তো ওই জন্যই মারব আর নবীকে কষ্ট দেওয়াটাই আমার কাজ মুনাফেকের কাজ কি ছিল নবীকে কষ্ট দেওয়ার উপরে ছিল নবীর এক নম্বর ভক্ত নবীর এক নম্বর ভক্ত কিন্তু নবীকে কষ্ট দেওয়া হলো মুনাফেকের কাজ তোমাকে মারলে নবী কষ্ট পাবে তাই আমি মারব ইয়া রহমান হে রহমান আমাকে তুমি বাঁচাও সাহাবি বললেন বিকট আওয়াজ হয়ে গেল সাহাবি বললেন ইয়া রহমান আগিসনি হে দয়ালু দয়াবান হে মেহেরবান তুমি আমাকে বাঁচাও এটা বিকট আওয়াজ হলো মুনাফেক পাথর ফেলে দিয়ে ঘরের বাইরে যায় খুঁজে দেখছে আওয়াজ করতে গেল কোনো আওয়াজ নেই কোনো লোকজন নেই আবার দ্বিতীয়বার ঘরে ঢুকে আবার পাথর তুলছে তোকে মেরে এবার শেষই করে দেবো রহমান নেই রহমান তুমি আমাকে বাঁচাও আল্লাহ আকবর বিকট আর একটা আওয়াজ হলো আগের আওয়াজের তুলনায় পরের আওয়াজের তীব্রতা বেশি আগের আওয়াজের পাওয়ারের চেয়ে পরের আওয়াজের পাওয়ার আরো বেশি মুনাফেক ছেড়ে দিয়ে চলে গেল যে বাইরে গিয়ে ঘুরে ফিরে দেয় কিছু নেই আবার ফিরে এসে বল তোকে এবার শেষ করে ফেলব রহমান রহমান তুমি আমাকে বাঁচাও আগিসনি তুমি আমাকে উদ্ধার করো গাউস শব্দের অর্থ হল ফরিয়াদ শ্রবণকারী ইস্তগাসা গাউস গাউসুল আজম মাইজভান্ডারী গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গাউস হলেন স্বয়ং আল্লাহ গাউস শব্দের অর্থ মহান ফরিয়দ শ্রবণকারী গাউসুল আজম মানে মহান ফরিয়ত শ্রবণকারী আপনাদেরকে বহুবার বলেছি আবার বলছি কোনোদিনও গাউসিয়া মার্কেট বলবেন না কোনোদিনও না কেন ওই গাউসুল আজম মেজভান্ডারি নামে গাউসিয়া মার্কেট ওই যে রাস্তায় নরসিন্দি যেতে ভুলতার বাজার দেখেন এপারের বাজারের নাম ভুলতা আর ফ্লাইওভারের ওই পারের বাজারের নাম গাউসিয়া নয় ওনার নাম হলো গোলা কান্দাই নাম জানেন না এলাকার লোক গোলা কান্দাই ওরা হলো গোলা কান্দাই আর এটা ভুলতা ওই গুলবাক্স ভূঁইয়ার ছেলে মুজিবুর ভূঁইয়া আর তার নাতি এখন দীপু ভূঁইয়া এই গুলবাস ভূঁইয়ার ওরা ওই আপনার নব সাথে এরা মানে লড়াই করত রাজনৈতিক লড়াই এনারা ওখানে মার্কেট বানালেন মার্কেটের নাম দিলেন গাউসিয়া মার্কেট এখন ওই রেজিস্ট্রেশনে দলিলে পরসায় যেসব নাম আছে সব বিলুপ্ত হয়ে গেছে আবার এখানে মৌসাক মার্কেটে ওখানে একটা গাউসিয়া মার্কেট আছে আর ওখানে গাউসিয়া কমপ্লেক্স মহাকালীতে তো আছেই তাহলে গাউসুল আজম মাইজ ভান্ডারি এই ভান্ডারির নাম অনুযায়ী সব নামগুলি রাখা এগুলি শিরিকপূর্ণ নাম কাজে এগুলি পরিহার করে বলুন ভুলতা আসল নাম অরিজিনাল নাম বলে ডাকবেন আপনি যে আহলাদিস কোরআনাদিস মানেন দশ জনের কথার সাথে আপনার কথা মিশে যায় তো কেমন হলো আহলাদিস আপনার কথাটা ব্যতিক্রম হতে হবে দিনাজপুরে একটা জায়গা ছিল গণেশতলা গণেশতলার নাম বদলিয়ে রেখেছে গাওস্তলা মানে যে হিন্দুয়ানি সেরেক থেকে এবার ইসলামী সেরেকের রূপ নিয়েছে গাঁও হলো ইসলামী শিরিক মানে মুসলমানরা শিরিক ব্যবহার করে আর হিন্দুরা গণেশ ব্যবহার করে গণেশ তলারে বদলে গাউস তলা রাখছো তো কি হয়েছে তাতে এক কুয়ার ভিতরে লাভ দিয়ে আর কুয়ায় পড়ছো এই সেরেকের গন্ডি থেকে বের হতে পারনি সাহাবি বলছেন ইয়া রহমান হে দয়াময় হে ফরিয়ত শ্রবণকারী আমার ফরিয়ত শ্রবণ করো আমার উপর রহম কর বিকট আওয়াজ হল মুনাফেক বের হয়ে গেলেন আর ফিরে আসল এখন ওই সাহাবির হাতের বান্ধন খুলে দিচ্ছে এক লোক বলছে কে ভাই আপনি আপনি কে আপনার পরিচয় কি আপনি কোথা থেকে এলেন এই বিপদের সময় মরুভূমির মধ্যে আমাকে মেরে ফেলতেছিল তো বের হয়ে আসে দেখো কি হয়েছে বলে আমি জিবরিল আমি আল্লাহর দরবারে ছিলাম তুমি যখন বলছি ইয়া রহমান ওয়ারিফনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তোমার আওয়াজ পৌঁছে গেছে আল্লাহ বলছে জিবিল যাও দেখো কি হয়েছে দ্বিতীয়বার যখন তুমি আওয়াজ করছো তখন আমি আল্লাহর দরবার থেকে প্রথম আসমানে নেমে চলে আসছি তখনকার আওয়াজের তীব্রতা আরো বাড়তি ছিল শেষের বার তুমি যখন আওয়াজ দিয়েছ তখন আমি জমিনে পৌঁছে গেছি তাকে আমি মাটিতে মিশিয়ে ফেলেছি আল্লাহর অর্ডারে আল্লাহ আকবর সোহান আল্লাহ ঘটনার সনদ সহি না জয়ী সেটার যাচাই করার সময় হয়নি যাই হোক তারগিব আর তাহরিরের ক্ষেত্রে যে আল্লাহর নামের যে পাওয়ার আল্লাহর নামের যে গুণাবলী যে পাওয়ার কতটা কার্যকর তাড়াতাড়ি আল্লাহ আকবর সোমান ইয়া রহমান আগিসনি ইয়ার রাজ্জাকুন সুকনি হে রাজ্জাক আমাকে রুজি দাও হে সাত্তার আমার পাপকে ঢেকে দাও হে গফার তুমি আমাকে ক্ষমা করে দাও হে রহমান তুমি আমার উপরে দয়া করো আল্লাহর এক নাম আছে কাহার কাহার মানে কঠোর জব্বার মানে দুর্দান্ত আল্লাহর নাম জব্বার আল্লাহর নাম কাহার আল্লাহর নাম মোতাকাব্যের অহংকারী এসব নাম দিয়ে কি করবেন নিরানব্বই নাম ধরে তো ডাকতে হবে তো এর নাম দিয়ে কিভাবে ডাকবেন এর নাম দিয়েও ডাকার তো জায়গা আছে কোথায় হে জব্বার তুমি জালেমকে দমন করো হে কাহার তুমি জালেমকে দমন করো যদি বলি হে রহমান জালেমকে দমন করো ম্যাচিং হল না হে রহমান জালেমকে দমন কর জালেমকে দমন করবে কি রহমান কে হা তোমার কঠোরতা প্রয়োগ করো এই জায়গায় তোমার অহংকার কোথায় তোমার অহংকার এখানে প্রয়োগ করো তোমার অহংকার দিকে পায়মাল করে ফেলো জালে আল্লাহ প্রত্যেকের নাম ডাকার আলাদা আলাদা জায়গা আছে ঘটনা তো মনে পড়ে যায় কিন্তু ঘটনা বলার সময় তো কম আসমাই রাহেমাহুল্লাহ এক বেদুইনের সামনে কোরআন তেল করতেছিল আসারে কো আসারে কাতু বিমা ঠিক আছে তবে স্যার ভুল হয়েছে السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسب نكالا من الله والله غفور رحيم ভুলে বলছে বেদুইন বেদুইন বেদুইন ভুল করে আয়াত করছে আয়াতের শেষে বলছে আল্লাহ সরি আসমাই রাহিমুল্লাহ ভুলে আয়াত করছে বেদুইনের সামনে বলছে আল্লাহ আজিজুল হাকিম না বলে আল্লাহ গাফুর রাহিম বলে আয়াত শেষ করছে বেদুইন বলছে আসমাই তোমার পড়া ভুল হয়েছে বলছে ভুল হয়েছে তাহলে সঠিকটা কি তুই বল বলছে সঠিকটা আমি তো বলতে পারবো আমি কোরআন পড়া জানি না তো কোরআন পড়া জানো ভুল ধরলে কি করে তো তুমি পড়ো ঠিক হলে আমি বলে দিব আসারে হাকিম এখন তুমি ঠিক করেছ বেদিন তুমি কি করে বুঝলে যে আগেরটা ভুল যেখানে চোরের হাত কাটার কথা আল্লাহ বলেছেন চোর চুন্নির হাত কেটে নাও আর এই আয়াতের ফিনিশিং যদি গাফুর গাফুর রাহিম বলে দেওয়া হয় তাহলে এই আয়াতের সাথে ম্যাচিং হয় না হাত কাটতেও বলল আবার বলল ক্ষমাশীল দয়াময় তো দয়াময়ের কাজ তো দয়া করা আল্লাহ যদি বলতেন চোর সুন্নিকে ধরে ওকে ছেড়ে দাও ওকে মাফ করে দাও তাহলে এই আয়াত দিয়ে ফিনিশিং দিলে ঠিক ছিল এই শব্দ দিয়ে শব্দ মেসিং হয়নি যখন চোর সুন্নির হাত কাটার কথা বলা হয়েছে আজ্জা আল্লাহ হলেন পরাক্রমশালী জবরদস্ত তারপরে হাকামে তার হেকমত হেকমতের ফয়সালা ফাহমারাবিল কাতয় তারপর হাত কাটার অর্ডার দিয়েছেন চোরকে জুতা পিটা করে নিতে হয় হাত কাটতে হবে কেন এটা একটা প্রশ্ন চোরকে অন্য কোন সাজা নিতে হয় হাত কাটতে হবে কেন জল্লুল খেয়ানাতে আর খাসাদা ফাফহাম হিকমাত বাড়ি বারি সিদ্দিক রাজি আল্লাহ তালান বলছিলেন তাকে বলল এক হাতের দাম দশ হাজার দশ হাজার রিয়াল বর্তমান দিয়ত একটা হাত যদি কেউ কেটে দেয় আর জরিমানা দেয় দশ হাজার রিয়াল কিন্তু সিকি রিয়াল চুরি করলেও তার হাত কেটে ফেলতে হবে যে হাতের জরিমানা দশ হাজার রিয়াল আর তার সিকি রিয়াল চুরি করলেও হাত কেটে ফেলতে হবে তো এই অল্প দামের সামান্য কিছু পয়সার জন্য একটা হাত কেটে ফেলতে হবে এটা কেমন কথা তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলছিলেন জল্লুল খেয়ানাতে আর খাসা থাক হাতের অনেক দাম কিন্তু খেয়ানতের কারণে হাতের দাম কমে গেছে ফাফাম হেকমাত বাড়ি আল্লাহ রাব্বুল আলমিনের নাম এবং গুণাবলী ধরে আল্লাহকে ডাকা একজন সাহাবি বুরাই দারাদি আল্লাহ তালানহু তার পিতা থেকে বর্ণনা করেন একজন সাহাবি আল্লাহর কাছে ডাকছিলেন আল্লাহর নাম ও গুণাবলী ধরে আল্লাহ রব্বুল আলমিন বললেন সে আল্লাহর ইসমে আজম বলে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে অবশ্যই তার প্রার্থনা কবুল হবে ইন্নি কুমিন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزي المؤمنين মাসলা নবী জুন্নুন বলা হয়েছে নুন মানে মাছ আর জুন মানে ওলা মাসালা নবী মাসওয়ালা নবীকে ইউনুস আলাইসাল্লাম ইউনুস বিন মাত্তা ইউনুস বিন মাত্তা আলহি সালাম ইউনুস বিন মাত্তাকে একদম এক গ্রাসে গ্লা একদম পুরা গিলে ফেলল টাইগ্রিস নদীর এক বিশাল মাছ টাইগ্রিস নদীর বিশাল মাছ ইরাকের টাইগ্রিস নদীতে ইউনুস আলাহামকে গিলে ফেলেছিল একটা বিশাল মাছ ইউনুস আলাহাম পড়তে লাগলেন ইন্নি কুন্তু মিনাদ ইনুস আলাহাম কামলা নিয়ে নেই সেখানে যে তোমরা আমাকে সোয়াল আকবার খতমে ইউনুস পরে দাও খতমে সাফা খতমে ইউনুস খতমে খাজেগান খতমে জালালি খতমে নারিয়া খতমে নুরিয়া খতমে সবিনা খতম করতে করতে দিনটাকেই খতম করে দিয়েছে খতমের শেষ নেই কত হুম আল্লাহ আর কত দুয়ার কিতাবের মধ্যে লেখা আছে কত দোয়া এটা দোয়ার নাম হলো দোয়ায় গাঞ্জেল আরস গাঁজা করি দোয়া দোয়ায় গঞ্জেল আরস মকসদুল মমিন ভেস তিজোর নুরানি নামার শিক্ষা তারপরে খায়রুল হাসরের কিতাব এগুলি খুলে খুলে পড়ে দেখে আশ্চর্য হয়ে যাবে আমরা ছোটকালে দেখেছি এগুলি সব কেতাব মাঝে মাঝে পড়তাম আমাদের বাড়িতে খয়রুল হাসরের কেতাব ছিল তা আমি পড়ে শোনাতাম আর সব দাদি নানিরা বসে যেত খুব মজা করে শুনতো খায়রাল হাসরের কেতাব কেতাবের লেখা কি যে লেখা আছে বাগদাদ শহরে আজবাহারের গোর আজাব বাগদাদ শহরে আজবাহার নামক এক লোক ছিল পাবিষ্ট তার গোর আজাব হচ্ছে দিন মোহাম্মদ দিন মোহাম্মদ বলে ডাকছে তাই নবী এসে সেই আজবাহারকে কবর থেকে তুলে গোর আজাব বন্ধ করে নাউজ তুমি জানাই খায়রাল হাসর কেতাবের নাম ওর মধ্যে লেখা আছে আজবাহারের গোর আজাবের মাপের বিবরণ আজবাহার নামক এক লোক ছিল বাগদাদ শহরে নবী আসলো মদিনা থেকে তো আব্দুল কাদের জিলানি কই গেছিল নবী লাগলো আব্দুল কাদের জিলানি পারেনি বাগদাদ শহরে আজবাহারের গুণবতা মাফ করতে তো যাই হোক বলছিলাম আজকে এই সমস্ত দোয়ার বই মুসলমানের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ঢুকে গেছে তাই তো জেলখানা থেকে মজলুম আলেমে দিন বলেছেন ডক্টর গালিফ সারের সালাতুর রসুল বাংলার প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পৌঁছা জরুরি জেলখানা থেকে এই অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন যে ডক্টর গালিফ সারের সালাতুর রসুল বই বাংলার প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে পৌঁছানো দরকার ঘরে ঘরে পৌঁছানোর জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে বাপের রুহের মাগফারাতের জন্য দশ কপি কিনবেন দশজন লোককে দিবেন নয়জন যদি ছিঁড়ে ফেলে দেয় একজন যদি পরে তার সালাদকে দুরুস্ত করে আপনার জন্য যথেষ্ট আর কিছু লাগবে না আল্লাহ আকবর আমার ভাই আলমগীর ফকির নিয়ে গেছিলেন বুখারির হাদিস মাদারীপুর ওনার গ্রামের মসজিদ ঝিগরহাটির মসজিদের ইমামকে দিয়েছিলেন শহীদুল ইসলাম আজকে সারা বাংলাদেশে তার দাওয়াত চলছে এটা বুখারি ভাইয়ের দেওয়া গিফট বুখারি প্রথম বক্তব্যে সেই ছিল আমাদের শ্রোতা আজকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তার দাওয়াতে পথে দিশা পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি এবার বোঝেন যে এক বুখারির কত দাম এক খন্ড বুখারির পাওয়ার একজন মানুষের কতটা পরিবর্তন আসতে পারে সালাতুর রসুলের এই বইগুলি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছলে সুন্নতি দোয়াগুলি তারা শিখতে পাবে আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর দোয়া এগুলি তারা বলবে পড়বে রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমার যখন টেনশন এসে যায় তখন তুমি এই দোয়াটা পড়ো আল্লাহ أسألك بكل اسم هو لك سميت به نفسه سميت به نفسك وأنزلته في كتابك أو علمته أحدا من خلقك أم استنصرته في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري ওয়াজালা হাম্মি ওয়াজিহাবা হুদনি ওয়াজাহাবা হুদনি আল্লাহ নবী বলছেন দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত টেনশন পানি হয়ে যাবে পরীক্ষিত দোয়া দোয়ার অর্থ কি আল্লাহ আব্দুকে ওয়াইবনু আব্দিকা হে আল্লাহ আমি তোমার বান্দা তোমার আর এক বান্দার সন্তান আমিও তোমার বান্দা আর আমার বাপও তোমার বান্দা ওয়াইবনু আমাতিকা আর এক বান্দির সন্তান আমার মাও তোমার বান্দি আমার বাপও তোমার বান্দা আমিও তোমার বান্দা আমি বান্দির বাচ্চা বান্দা আমি তোমার বান্দির বাচ্চা তোমার বান্দির সন্তান আমি তোমার বান্দা বলে না হ্যাঁ গালি দেয় তোমার এই বান্দির বাচ্চা গালি দেয় এনে দোয়ার মধ্যে বলছে আমি তোমার বান্দির বাচ্চা সন্তান এটা গালি নয় এটা দোয়া নিজের অক্ষমতা প্রকাশ করার চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দরবারে হে আল্লাহ আমি তোমার বান্দা আমার বাবাও তোমার বান্দা আমার মাও তোমার বান্দি নাসিয়াতি বিয়াদিক আমার চুলের ঝুঁটি তোমার হাতে নাসিয়া মানে সামনের চুল সামনের এই চুলকে বলা হয় নাসিয়া নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া চুল সামনে ধরলে তুমি যেদিকে যাও তোমাকে ঘুরানো সহজ তোমার চুলটা যদি আমি ভালো করে ধরতে পারি তোমার আর কোনো শক্তি থাকে না হে আল্লাহ তোমার আমার সামনের এই চুলের ঝুঁটি তোমার হাতে তার মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে চালাতে সক্ষম আমার কোন ক্ষমতা তোমার সামনে চলে না আদলুন ফিয়া কাজাউ নাসিয়াতি আদলুন ফিয়া মাজিন ফিয়া হুকম তোমার সব অর্ডার আমার উপরে কার্যকর আদলুন ফিয়া কাদাও তোমার সব ফয়সালা আমার উপরে নেই ন্যায় ভিত্তি আছে তোমার তরফ থেকে আমার উপরে কোনো অন্যায় নেই আমি জালেম আর তুমি আদেল আসলালুকা বিকুল ইসমিন হুয়া সামনেই তাবি নফসাক হে আল্লাহ তোমার ওই সকল নাম নাম ধরে আমি তোমাকে চাই যেই নাম তুমি নিজে রেখেছ তোমার জন্য তাও কি কিতাবে অথবা তোমার কেতাবে তুমি যে সমস্ত নাম নাজিল করেছ আও আল্লাম তাহু আহাদামিন খালকে তোমার সৃষ্টি জীবের মধ্যে কাউকে যেই নাম শিখিয়ে দিয়েছ আমি তানসার তাহু তুই তোমার গায়েবের ভান্ডারে যেই নাম জমা আছে যেই নাম কোনো কেতাবে নাজিল করো নাই কাউকে শিখিয়ে দাও নাই কোনো জায়গায় নাই তোমার ভান্ডারে গোপনে জমা আছে সেই নামের দোহাই দিয়েও তোমার কাছে চাই কি কথা দুয়ার তর্জমা বুঝে তো করবেন তর্জমা বুঝে বুঝে করবেন যখন মনোযোগ দিয়ে দুয়াটা তর্জমা সহ করবেন তখনই আপনি বুঝতে পারবেন দুয়ার কি সাত আজকের বক্তব্যের শেষ কথাটা বলি শেষ করে দিই দুয়ার স্বাদ ওই যে চকলেট চকলেট দিয়েছে চাচ্ছু চকলেট দাও আরে চকলেটটা খুলে দেই না চাচ্ছু আমার চকলেট আমার দিয়ে দাও চকলেট নিয়ে মুখের মধ্যে দিয়ে কয়েক মিনিট চুষার পরে চাচু চুষা তুলে দাও চকলেটে জান মানে কভার সহ চকলেট চুচে চুচে হয়রান কিন্তু কিছু স্বাদ স্বাদ মজা কিছু নেই তারপরে চকলেটের সোসা তুলে দাও সোসা মানে সাল আমের সোসা তোলে কলার সাল তোলে খুলে দেয় চাচু চকলেটের সোসা তুলে দাও তো চকলেটের সোসা তুলে দেওয়ার পরে তারপর চকলেট মুখে নিয়ে খেয়ে তারপরে মজা পেল আপনি দোয়া অর্থ সারা পড়বেন অর্থ না বুঝে পড়বেন কিছু ফজিলত পাবেন না তা নয় পাবেন কিন্তু মন তৃপ্তি অনুভব করতে হলে দোয়া এবং আয়াত যেটা পড়বেন সেটা তর্জমা ব্যাখ্যা বুঝে যখন করবেন তখনই প্রকৃত শান্তি এবং সুখ আপনি অনুভব করবেন যারই ফলশ্রুতিতে আরব দেশের আলেমারা যখনই কোরআন তেলাওয়াত করেন সালাতের মধ্যে তখন পিছন দিক থেকে মুসলিদের কান্নার রোল পড়ে যায় কেন কারণ তারা প্রত্যেকটা আয়াতের মর্ম অর্থ বুঝেন এবং শুনতে থাকেন আর আমরা আমরা শুনতেছি ইমাম সাহেব পড়তেছে আর আমি বাজারে দোকানের হিসাব মিলাচ্ছি আমি তাড়াতাড়ি বের হয়ে কতক্ষণে যাই সে কোথায় বসবো কোথায় যাব এই ধান্দায় আমি ব্যস্ত ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন